السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফিকে আরেকটি মশালা নিয়ে এ পর্যায়ে যে মশালার আলোচনা হবে সেটা আছে গোসলের ফরজ গোসলের পদ্ধতি এবং নিয়ম হ্যাঁ, সেটা নিয়ে আলোচনা গোসল আপনার গোসল যখন ফরজ হয়ে যায় বিশেষ করে সহবাসের কারণে গোসল ফরজ হলে হ্যাঁ তার থেকে গোসল করার দুইটা পদ্ধতি রয়েছে একটা হচ্ছে মোস্তাহাব পদ্ধতি আরেকটা আছে হ্যাঁ, মানে কোনো মতে সেরে যাওয়ার পদ্ধতি দুটি পদ্ধতি রয়েছে তো প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে মুস্তাহাব পদ্ধতির কথা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে যখন আপনি গোসল করতে যাবেন সহবাসের গোসল তখন আপনি দুই হাতকে ধুইবেন প্রথমে তারপরে এই দুই হাত ধোয়ার পর আপনার লজ্জাস্থানকে ধুয়ে নেবেন কারণ লজ্জাস্থানে তো আপনার ময়লা লেগে আছে এবং আপনার যেখানে ময়লা লেগে থাকুক না কেন রানে হতে পারে সবগুলো ধুয়ে নেবেন তারপর সালাতের উজু যেভাবে করা দরকার সেইভাবে উজু করে নেবেন তারপরে নিজের হাত দিয়ে পানি নিয়ে মাথার যে চুলগুলো আছে সেগুলোকে খিলাল করে দেওয়া নাড়িয়ে চাড়িয়ে দেওয়া আঙ্গুলকে আপনার সেই চুলের গোড়ার মধ্যে ঢুকিয়ে দেওয়া যেন চামড়া পর্যন্ত পানি পৌঁছে যায় মাথার চামড়ার পর্যন্ত তারপরে মাথার উপর তিনটা তিনবার পানি ঢালবে তারপরে পুরো শরীরের উপর পানি ঢালবে যেটা হজরত আয়সা হাদিসের মধ্যে এসেছে বোখারি মুসলিমের হাদিসের মধ্যে আরেকটি হচ্ছে আপনার যেটা করলে সেরে যায় না মানে মোস্তাহ পদ্ধতি নয় সেটা হচ্ছে আপনি পুরো শরীরকে হ্যাঁ, পুরো শরীরে পানি দিবেন নিয়ত করে হ্যাঁ পুরো শরীর পানি দিয়ে ধুইলে আপনার গোসলটা সেরে যাবে যদিও সেটা মোস্তাহ বা সুন্নত পদ্ধতিতে হয়নি যেটা আমরা মাইমুনা রদি হাদিসের মধ্যে দেখতে পাই যে রসুল আকরম সাল্লাহ আসলাম একবার ফরজ গোসলের উজু হ্যাঁ, করেছেন ফরজ গোসল ফরজ গোসল করার জন্য তিনি পানির পানি হ্যাঁ, রেখেছেন তো পানি রাখার পর তারপরে তিনি পানিটা নিজের দুই হাতের উপর ঢেলেছেন এবং সেই দুই হাতকে দুইবার অথবা তিনবার ধুয়েছেন ধোয়ার পর তিনি কুলি করলেন নাকে পানি দিলেন এবং নিজের চেহারাও দুই হাতকে ধুইলেন তারপরে পানিকে মাথার উপর ঢেলে দিলেন তারপর তিনি পুরো শরীরকে ধুয়ে নিলেন হ্যাঁ, এরপর তিনি বলেন আমি একটা রুমাল নিয়ে আসলাম হুম অথবা চাদর নিয়ে আসলাম যে রসুলের শরীরটাকে মুছে ফেলার জন্য কিন্তু সেটা তিনি নিলেন না এবং তিনি হাত দিয়ে পানিকে ঝেড়ে দিচ্ছিলেন এরকম ভাবে আমরা হজরত আশরাদ হাদিস দেখতে পাই সেখানে বলা হয়েছে যে অতপর তিনি নিজের মাথার চুলকে নিজের হাত দিয়ে খিলাল করে দিয়েছেন যখন তিনি বুঝতে পেরেছেন যে তার মাথার হ্যাঁ, আপনার যেই চামড়াটা আসছে সেখানে পানি পৌঁছে গেছে তখন তিনি মাথার উপর তিনবার পানি ঢেলে দিলেন তারপরে তিনি পুরো শরীরে পানি ঢাললেন হ্যাঁ এটাও বুখারি মুসলিমের হাদিস বুখারি দুইশত আটচল্লিশ নম্বর হাদিস মুসলিমের তিনশো ষোলো নম্বর হাদিস হ্যাঁ এবং এইটাও মনে রাখতে হবে যে মহিলার জন্য যখন সেই ফরজ গোসল বিশেষ করে যখন তার সহবাস করার পর গোসল করে সেই গোসলের সময় তার যদি কোনো ভালো করে বেনি বাঁধা থাকে সেই ফরজ গোসলের জন্য সহবাসের গোসলের জন্য সেই বেনিটা খুলতে হবে না রসুল আকরমকে যখন উম্মে সালামা জিজ্ঞাসা করলেন এই ব্যাপারে তখন রসুল বলেছেন লা না তোমাকে সেই বেনি খুলতে হবে না যে তোমার জন্য এতটুকুই যথেষ্ট তুমি তোমার মাথার উপর তিনবার পানি ঢালবে তারপরে তুমি হ্যাঁ পানিটাকে পুরো শরীরে প্রবাহিত করে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবে গোসল করে নেবে সেটাই আসল উদ্দেশ্য এই হাদিসটা মুসলিমের মধ্যে এসেছে তিনশো নম্বর হাদিস তাইলে আমরা জানাবত থেকে গোসল ফরজ হইলে যে গোসলের পদ্ধতি সেটা দোনোটা পদ্ধতি আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি আল্লাহ জেসান আমাদেরকে সঠিকটা জেনে সেটি মোতাবেক আমল করার তৌফিক দান করুন ওসল আল্লাহ আলা নবীন আহমদ ওয়ালা আলহি ওসাহি আজমাইন